সবুজ শ্যামলেই বাংলা দেখি মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ সবুজ শ্যামলেই বাংলা দেখি মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ সবুজ শ্যামলে বাংলা দেখি মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী আপনারা শুনছেন রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি বাংলাদেশ এ যে আমার এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর সবুজ শ্যামলেই বাংলা দেখে মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ সবুজ শ্যামলেই বাংলা দেখে মন ভরে ভরে অন্তা মন জুড়ে বয়ে চলে তোলা নদী থাকতে পারি না আমি মন্থ এ যে আমার বাংলাদেশ এ যে আমার বাংলাদেশ এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর ফসলের মাঠে কৃষানের হাসি ধানের শিশে দোলে বাংলা রাখালের ঠোঁটে বাসরীর বাসি হয় যে সুরে উতলা ফসলের মাঠে কৃষানের হাসি ধানের শিশে দোলে বাংলা রাখালের ঠোঁটে বাসরীর বাসি হয় সুরে উতলা ফসলের মাঠে কিষানের হাসি ধানের শিষে দোলে বাংলা রাখালের ঠোঁটে বাসরির বাসি হয় যে সুরে উতলা এ যে আমার বাংলাদেশ এ যে আমার এরপরে বয় কত নহ এরপরে বয় কত নহ সবুজ শ্যামলে বাংলা দেখে মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ সবুজ শ্যামলে বাংলা দেখে মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ এ যে আমার বাংলাদেশ এ যে আমার বাংলাদেশ এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর সাগরের বুকে ঢেউ রাশি রাশি কাশফুল বাতাসে দোলে পাহাড়ের বুকে দেখি ঝড় নারাজি অবিরাম বয়ে চলে সাগরের বুকে ঢেউ রাশি রাশি কাশফুল বাতাসে দোলে পাহাড়ের বুকে দেখি ঝড় নারাজি অবিরাম বয়ে চলে সাগরের বুকে ঢেউ রাশি রাশি কাশফুল বাতাসে দোলে পাহাড়ের বুকে দেখি ঝড় নারাজি অবিরাম বয়ে চলে এ যে আমার বাংলাদেশ এ যে আমার এর কোলে রব জীবন ভর এর কোলে রব জীবন ভর সবুজ শ্যামল এই বাংলা দেখে মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি মন্থ সবুজ শ্যামল এই বাংলা দেখে মন ভরে ভরে অন্ত মন জুড়ে বয়ে চলে উতলা নদী থাকতে পারি না আমি বন্ধ এ যে আমার বাংলাদেশ এ যে আমার বাংলাদেশ এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর এরপরে কোটি প্রাণ নির্ভর almadina.com almadina.com